আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না অভিভাবক যাদের ভাবি তারাই মারে লাথি দুঃখে আমার বুক ফেটে যায় একলা বসে কাঁদি অভিভাবক যাদের ভাবি তারাই মারে লাথি দুঃখে আমার বুক ফেটে যায় একলা বসে কাঁদি মনে আমার হয় কখনো পাষাণপুরি থাকি মনে আমার হয় কখনো পাষাণপুরি থাকি হিংস্র তার করাল গ্রাসে নেই কিছু আর বাকি আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না যখন থেকেই বুঝ হয়েছে দেখছি সহিংসতা রাজনৈতিক জিখাংসা আর চরম নিশংসতা যখন থেকেই বুঝ হয়েছে দেখছি সহিংসতা রাজনৈতিক জিখাংসা আর চরম নিশংসতা সোনার মানুষগুলো কেন এমন হয়ে গেল সোনার মানুষগুলো কেন এমন হয়ে গেল মা আমাদের যাদের নামে গল্প বলেছিল আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না সোনার বাংলা নেই যে এখন কি যে বলি তা বিবেক যারা বলি দিল তারাই সাজে নেতা সোনার বাংলা নেই যে এখন কি যে বলি তা বিবেক যারা বলি দিল তারাই সাজে নেতা ভালো মানুষ আসবে কবে দেখব সুশাসন ভালো মানুষ আসবে কবে দেখব সুশাসন নেতা নয় নীতি শোধন বড্ড প্রয়োজন আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না এই দেশে বাস করতে আর ভাল লাগে না শুনতে ওদের মিথ্যা সমাচার ভাল লাগে না ভাল লাগে না বিশ্বাস করো এখন কোনো কিছু ভাল লাগে না করতে তো আজ করতে মাথা নিচু ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না